السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনরা আগেকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি আরেকটি ফিক্ষি মাসালা নিয়ে এই মাসালায় যেটা বর্ণনা করব সেটা হচ্ছে পবিত্রতা অর্জনের ক্ষেত্রে যে পানি ব্যবহৃত হয় সেটার বিধান নিয়ে আলোচনা যেই পানি পবিত্রতা অর্জনের ক্ষেত্রে ব্যবহৃত হয় যেমন একজন অজু করছে অজু করার পর যে পানি তার অঙ্গ থেকে পড়েছে অথবা একজনে গোসল করেছে গোসল করার সময় যে পানি তার শরীর বয়ে নিচে পড়েছে সেগুলো কি পবিত্র কিনা মরি কথা হচ্ছে বিশুদ্ধ মাথা হচ্ছে যে সেটা নিজেও পবিত্র এবং সেটা দিয়ে অন্যকেও পবিত্র করতে পারে এতে কোনো অসুবিধা নেই সুতরাং এই পানি যদি কোন জায়গায় জমে সেখান থেকে অজু করা যাবে কোনো সমস্যা নেই সেটা আপনার বিধানগত নাপাক্য দূর করতে পারে যেটাকে হাদাস বলা হয় এবং বাহ্যিক নাপাকও দূর করতে পারে কোনো সমস্যা নেই যতক্ষণ পর্যন্ত তার মধ্যে কোনো বৈশিষ্ট্যের পরিবর্তন না আসে তিনটা বৈশিষ্ট্যের কথা আগেও বলেছি আমরা পানির একটা হচ্ছে গ্রান আরেকটা হচ্ছে স্বাদ আরেকটা হচ্ছে রং এই তিনটার যদি পরিবর্তন না হয় তাহলে সেটা দিয়ে পবিত্রতা অর্জন করা যেতে পারে এই কোনোটার এগুলোর কোনোটির পরিবর্তন হলে তাহলে পারা যাবে না এবং এই যে এগুলো যে পবিত্র এটার কিছু প্রমাণ আমাদেরকে শুনতে হবে কারণ এই মশলা নিয়ে দ্বন্দ্ব রয়েছে হ্যাঁ, কারণ নবী সাল্লাহ আলী ইসলাম যখন উজু করতেন তখন সাবেকরাম উজুর পানি নেওয়ার জন্য হ্যাঁ আপনার হুলস্থুল করতেন প্রতিযোগিতা লাগাতেন হুম সুতরাং যদি পাক না হতো তাহলে সেগুলো নিয়ে এত প্রতিযোগিতার মানে কি এই হাদিসটা ইমাম বুখারি বর্ণনা করেছেন হাদিস নম্বর একশত উনানব্বই দ্বিতীয় প্রমাণ হচ্ছে যে রসুল আকরম সাল্লাহ ইসলাম যখন জাবের রাহু হ্যাঁ, অসুস্থ হয়ে গেলেন তখন তিনি তার উজুর পানি তার উপর ছিটিয়ে দিলেন যদি পবিত্র না হতো তাহলে তিনি অপবিত্র পানি ছিটাতে যেতেন না হ্যাঁ এটাও আমরা বুখারির মধ্যে পাই এই ব্যাপারটা হাদিস নম্বর হচ্ছে পাঁচ হাজার ছয়শত একান্ন মুসলিম শরীফও পাই হাদিস নম্বর এক হাজার ছয়শত ষোলো এরকমভাবে হ্যাঁ আপনার আরেকটা ব্যাপার সেটা হচ্ছে রসুল আকরম সাল্লাহ আলী ইসলাম এবং তার সাবিরা এবং তার তাদের স্ত্রীরা সবাই উজু করতেন সাধারণত পেয়ালার মধ্যে থেকে পানি নিয়ে অথবা কোনো পান পাত্র থেকে পানি নিয়ে হ্যাঁ, তারা উজু করতেন এবং এরকমভাবে তারা গোসল করতেন হ্যাঁ, গামলা ইত্যাদি জাতীয় কোনোটার মধ্যে হ্যাঁ, সুতরাং যখন তারা উজু গোসল করতে যেতেন পবিত্রতার সময় তাদের শরীরের অঙ্গ থেকে ছিটা তো অবশ্যই সেখানে পড়তো যদি সেটা না পাক হতো তাহলে তাদের পরবর্তীতে উজু করা সেটা আপনার যেত না যখন এইভাবে তারা উজু করতেন তাহলে এর থেকে বোঝা যায় যে ব্যবহৃত পানি পবিত্রতা অর্জনের ক্ষেত্রে সেটা কখনো নাপাক হয় না হুম এখন কথা হচ্ছে যে আরেকটা হাদিস আমরা বলে শেষ করবো এই ক্ষেত্রে সেটা হচ্ছে আবু হরাদিলাত্রার হাদিস যে তিনি যখন নাপাক হয়ে গেছেন তার গোসল ফরজ হয়ে যায় তখন তিনি রসুলের কাছ থেকে ছুটে গিয়ে গোসল করে আসলেন তখন রসুল বলেছেন তাকে যে ইন্নার মোমেনালায়ঞ্জুস যে একজন মোমেন কখনো নাপাক হয় না হ্যাঁ এর থেকে বোঝা যায় যখন মোমেন একবারে পুরোপুরি নাপাক নয় হ্যাঁ তাইলে তার শরীরের সাথে যদি কোনো পানি লাগে সেটা নাপাক হতে যাবে কেন হম এই হচ্ছে কথা যখন সে একবারে মৌলিকভাবে পাক যদি কোনো নাপাক কোথাও না লাগে ততক্ষণ পর্যন্ত তাইলে পানির স্পর্শ তার শরীরে লাগলে যে পানি তার শরীর থেকে বেয়ে পড়ে সেটাও নাপাক হবে না যতক্ষণ পর্যন্ত পানির তিনটা বৈশিষ্ট্যের কোনটার মধ্যে পরিবর্তন না আসে আল্লাহ আমাদেরকে সঠিকটা বুঝে আমল করার তৌফিক দান করুন ওসল্লাহ আলা নবীন আহমদ ওয়ালা আলহি ওসাহি আজমাহিন